আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক বেদুইন জুমার দিন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলল হে আল্লাহ রসুল অনাবৃষ্টিতে পশুগুলো মরে যাচ্ছে পরিবার পরিজন মারা যাচ্ছে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দুয়ার জন্য দুহাত উঠালেন লোকজনও দোয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন বর্ণনাকারী বলেন আমরা মসজিদ হতে বের হবার পূর্বেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল এমনকি পরবর্তী জুমা পর্যন্ত আমাদের উপর বৃষ্টি হতে থাকলো তখন লোকটি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এর নিকট এসে বলল হে আল্লাহ রসুল মুসাফির ক্লান্ত হয়ে যাচ্ছে পথঘাট ধ্বংস হয়ে গেছে